বিসমিল্লাহ রহমান রাহিম সত্য আর মিথ্যার সংঘাত শুরু হয়েছে সৃষ্টির শুরু লগ্ন হতে আজও সে সংঘাত অব্যাহত রয়েছে বিশ্ব জুড়ে সত্য মিথ্যার দ্বন্দ্বে ন্যায় অন্যায়ের যুদ্ধে যারা সত্যের পক্ষে লড়াই করেন যারা নিজেদের শ্রম শক্তি মেধা তথা সর্বস্ব বিলিয়ে প্রতিষ্ঠিত করেন ইনসাফের সৌধ মুক্তিপথের সাহসী পথিক তো তারাই শুধু অস্ত্র আর হাতিয়ার নয় ভাষা ও সুরের হাতিয়ারও চলে লড়াই চলে সংগ্রাম ইসলামের সুরলগ্নে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের দীপ্ত লড়াইয়ে বিশেষ একজনের কথা আজও ইতিহাসের পাতায় জল জল করছে তিনি কে তিনি হচ্ছেন মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের প্রিয় সাহাবি কবি হাসান বিন সাবেত আল্লাহ তালা আনবু তার জ্বালাময়ী সঙ্গীতের প্রভাব ছড়িয়ে পড়ত আল্লাহর পথে জানবাজ মুজাহিদদের শিরায় শিরায় তন্ত্রিতে তন্ত্রিতে বিক্ষুব্ধ উত্তাল ঝঞ্ঝাময় ধরণীতে আজও প্রয়োজন হাসান বিন সাবেত রাজি আল্লাহ নূর উত্তর সুরিতে এরই প্রেক্ষিতে গঠিত হয়েছে হাসান শিল্পী গোষ্ঠী সত্যের দিশারি হাসান শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা কে যেন তোমায় ডেকে যায় ইসলামী সঙ্গীতের অনুপম অডিও অ্যালবাম কে যেন তোমায় ডেকে যায় সারা জাহান করলে শ্রী গো রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে শ্রী গো রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান তুমি সবার অন্নদাতা তুমি সকল আশা তুমি সবার জীবন মরণ তুমি ভালোবাসা তুমি সবার অন্নদাতা তুমি সকল আশা তুমি সবার জীবন মরণ তুমি ভালোবাসা তুমি সবার অন্নদাতা তুমি সকল আশা তুমি সবার জীবন মরণ তুমি ভালোবাসা সব মানুষের সেরা মানুষ সব মানুষের সেরা মানুষ করলে মোদের দাম বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহরবান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহরবান তুমি মালিক দেবানি সে চুরু সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছু তোমার তুমি মালিক জীবানি সে চুরু সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছু তোমার তুমি মালিক দিবানি সে চুরু সূর্য তারা আকাশ নদী পাহাড় ভূমি সকল কিছুই তোমার সাগর সমরহম তোমার সাগর সমরহম তোমার ঝরছে অভিরাম বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা জাহান করলে সৃজন রহমান অফুরন্ত দয়া তোমার সদা বহমান সারা জাহান করলে সৃজন গৌরবমান অপুরন্ত দয়া তোমার সদা বহমান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান বড় দয়াবান তুমি বড়ই মেহেরবান সারা বিশ্ব জুড়ে আজ কালিমায় বিশ্বাসী মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত অপশক্তির কালো থাবায় জর্জরিত মুসলমানদের আহাজারিতে আজ আকাশ বাতাস যেন শোকাতুর ওই শোনো কান পেতে শোনো মুসলিম নারী ও শিশুদের বুক ফাটা আর্তনাদ ওই দেখো জালিমের পদপিষ্ট তোমার অর্ধমৃত ভাই হাতছানি দিয়ে তোমায় ডাকছে আর কতদিন আর কতদিন এ দৃশ্য দেখবে এ নয়ন আমাদের কি কিছুই করার নেই আমরা তো শহীদ হামজালা হামজারি উত্তর সুরি তবে কেন এই নির্বিকার বসে থাকা এসো জেহাদের উত্তপ্ত ময়দানে ঝাঁপিয়ে পড়ি এখন রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারের এই দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারের এই দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের এই দুনিয়া বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদে বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদে খুদারা রোষ কেটে যা কে যেন তোমায় দেখে যা কে যেন তোমায় দেখে যা কে যেন তোমায় দেখে যা কে যেন তোমায় দেখে যা রাতের ওই আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের ওই আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের রে দুনিয়া পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে ক্ষুধার যাত না সয়ে ময়দানে রাবে পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে অধমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তোর চালাবে কে তবে অধমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তোর চালাবে কে তবে অধমুখী হয়ে যদি থাকে বসে সবে রত নদীতে তরি চালাবে কে তবে এ পাথুরে গিরি পথ দিতে হবে ক্ষুধার যাতনা সই মায়া জানে রবে অধমুখী হয়ে যদি থাকে বসে সবে রত নদীতে তরি চালাবে কে তবে হাল ধরো আজি সবা হাল ধরো আজি সবা কে তোমায় দেখে যায় তোমায় দেখে যায় তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের রে দুনিয়া হানজালা হামজার সাথী হবে কারা আগে বড় ভুল জীবনের মায়া হামজালা হামজার সাথী হবে কারা আগে বড় ভুল জীবনের মায়া হামজালা হামজার সাথী হবে কারা আগে বড় ভুল জীবনের মায়া রক্তের টুকু ঝরাবে না যারা সে জাতির সুদিন আসবে না তারা রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদিন আসবে না তারা রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদিন আসবে না তারা হাম চাল সাথী হবে কারা আগে বারো ভুলে জীবনের মায়া রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদি আসবে না তারা ময়দানে এসো সবাই ময়দানে এসো কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের এই দুনিয়া বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদের বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদের খোদার রোষ কেটে যা কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় নদী সাগরের নিমালা ভাবিয়ে তোলে মন করে তোলা সাগর মাঝে আছে গভীরতা তার কাছে শিখেছি উদারতা নেই তার মাঝে কোনো নীরবতা আছে শুধু চলনের গতিময়তা নদী সাগরে রূর্ণিমালা জীবন তরি চলে থামে না তো তার গাড়ি অবশেষে একদিন পর পারে দেয় পারি দুনিয়ার সবে মিলে চেষ্টা সাধনা করে রাখবে কিভাবে তারে তো না তার বাড়ি জীবন তরি চলে থামে না তো তার গাড়ি অবশেষে একদিন পর পারে দেয় পারি দুনিয়ার সবে মিলে চেষ্টা সাধনা করে রাখবে কিভাবে তারে তো না তার বাড়ি থাকতে সময় মানু প্রভুর কথা নদী সাগরে রুর্মিমালা জীবন চলার পথে আসবে ধোকা জানি ধোকায় পতিত হয়ে হয়েও না বিপথগামী বিপ্লবী জীবনে আসবে বাধা বেড়ি জিহাদের কাতারে কে দাঁড়াবে সারি সারি জীবন চলার পথে আসবে ধোকা জানি ধোকায় পতিত হয়ে হয়েও না বিপথগামী বিপ্লবী জীবনে আসবে বাধা বেড়ি জিহাদের কাতারে কে দাঁড়াবে সারি সারি থাকো যদি বসে তুমি নীরব সদা নদী সাগরে উর্মিমালা নদী সাগরে উর্মিমালা ভাবিয়ে তোলে মন করে তোলা সাগর মাঝে আছে গভীরতা তার কাছে শিখেছি উদারতা নেই তার মাঝে কোনো নিরবতা আছে শুধু চলনির গতিময়তা নদী সাগরে পূর্ণিমালা সুচলা সুফলা শস্য শ্যামলা মায়া ঘেরা এক অপরূপ জনপদ যার একদিকে উতাল সাগর আর অন্যদিকে সুউচ্চ পর্বতমালা এরই মাঝে পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইল সমভূমির এক নৈসর্গিক সৌন্দর্যের আধা তোমার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ প্রিয় এই বাংলাদেশের সৌন্দর্য বর্ণিত হয়েছে এভাবে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ভোরে মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে পতাকা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ফজরের নামাজ পড়ে চাষি যায় ছুটে জমিন পানে ফজরের নামাজ পড়ে চাষি যাই ছুটে জমিন পানে ফসলের বাহার দেখে কিষান গায়ে গীতি খোদা শানে ফসলের বাহার দেখে কিষান গাই গীতি খোদার সামে ফজরের নামাজ পড়ে চাষি যাই ছুটে জমি পানে ফসলের বাহার দেখে কিষান গাই গীতি খোদার সামে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে সেই গান বাতাসে যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ঘোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ঘোরের মৃদু হাওয়া যায় যে গা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে তটিনীর বুকটি চিরে মাঝি বয়ে চলে আপন তরী তটিনীর ভুকটি চিরে মাঝি বয়ে চলে আপন তরি গোধলি বেলায় ফেরে নিড়ে বহু পথ দিয়ে পারি গোধুলি বেলায় ফেরে নিড়ে বহু পথ দিয়ে পারি তটিনীর বুকটি চিরে মাঝি বয়ে চলে আপন তরি গধুলি বেলায় ফেরে নিরে বহু পথ দিয়ে পাড়ি ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে ক্লান্ত হিয়া যায় ঘুমের দেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে ভোরের মৃদু হাওয়া যায় যে গাঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে ভোরের মৃদু হাওয়া যায় জেগা ঘেসে পাখিদের গুঞ্জন আসে কানে ভেসে নয়নাভিরাম আহা প্রভাতের ঘাসে ছড়িয়ে ছিটিয়ে যেন মুখ তারা হাসে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে সূর্যের আলোকে তা যায় যে মিশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশে শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায়নে শয়নে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশিতে প্রভাতে বিবাতে তোমারি ছোঁয়া যে পায় শয়নে সপনে ভগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারি ছোঁয়া যে পায় ব্যথা ও প্রেমেতে জুয়ার ভাটাতে হৃদয়ে শান্তি পাই ব্যথাও ও প্রেমেতে জোয়ার ভাটাতে হৃদয়ে শান্তি পাই ভাটাতে শান্তি মরমি কণ্ঠে তোমাকে ডাকিতে একটু ক্লান্তি না মরমি কণ্ঠে তোমাকে ডাকিতে একটু ক্লান্তি না শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশিথে প্রভাতে বিবাতে তোমারই ছোয়া যে পা কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই কত যে চলেছি তাহারে লভিতে পথের প্রান্ত নাই আল্লাহ আমি তোমারই প্রেমেতে কি যে গো তৃপ্তি পায় আমি তোমারই প্রেমেতে কি যে গো তৃপ্তি পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশীথে প্রভাতে দিবাতে তোমারই ছোঁয়া যে পায় শয়নে স্বপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশিথে প্রভাতে দিবাতে তোমারি ছোঁয়া যে পায় শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশিথে প্রভাতে দিবাতে তোমারি ছোঁয়া যে পায় শয়নে সপনে গগনে পবনে তাহারে খুঁজিয়া পায় শিশিরে নিশিথে প্রভাতে দিবাতে তোমারি পা সংস্কৃতির নামে অপসংস্কৃতির যে আগ্রাসন চলছে আজ বিশ্ব জুড়ে তা মানব জাতিকে নামিয়ে দিচ্ছে অধপতনের চূড়ান্ত স্তরে সঙ্গীত যন্ত্রের কৃত্রিম সুর নয় কণ্ঠের মাধুর্য আর সত্যের সৌন্দর্যকে অবলম্বন করে হাসান শিল্পী গোষ্ঠী চায় সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় বাজনাহি না সেই তানে মন তাঞ্জে জুড়ে যায় আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় বাজনাহি না সেই তানে মন তাঞ্জে জুড়ে যায় আমার দেশের মাল্লা মাঝি ভাটির সুরে গায় বাজনাহি না সেই তানে মন তাঞ্জে জুড়ে যায় সুর ধরে তার চলে তরি সুর ধরে তার চলে তরি আনন্দে বে যায় তোমরা শুনে দেখো ভাই মাঝির গানে বাজনা নাই মাঝি বাজনা ছাড়া গায় কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোনো সানাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোন সানাই মুক্ত বনে দোয়েল কোয়েল ময়না পাপিয়ায় স্বাধীন মনে গাইছে ওরা নাই কোন সানাই খাঁচার ভেতর বন্দি পাখি খাঁচার ভেতর বন্দি পাখি কেমনে যে গান গায় তোমরা শুনে দেখো ভাই পাখির গানে বাজনা নাই পাখি বাজনা ছাড়া গায় কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যায় যে কত দূর পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যাইতে কত দূর পাহাড় বে ঝর্ণা নামে সুর তুলে মধু নদীর বুকের ঢেউ লহরি যাইতে কত দূর তার কলতান জুড়ায় যে প্রাণ তার কলতান জুড়ায় যে প্রাণ সুরের মূর্ছনায় তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই হারমোনিয়াম গিটার ঢোলার তবলা যার সহায় তার নিজস্ব সকিয়তা থাকলো গো কোথায় হারমোনিয়াম গিটার ঢোলার তবলা যার সহায় তার নিজস্ব সকিয়তা থাকলো গো কোথায় হারমোনিয়াম গিটার ঢোলার তবলা যার সহায় তার নিজস্ব স্বকীয়তা থাকলো গো কোথায় তলে পড়ে শেষে বাজনা তলে পড়ে শেষে নিজকে সে হারায় তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানের একটি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই কে বলে রে বাজনা ছাড়া গানে তৃপ্তি নাই আমি বলি বাজনা ছাড়া গানের জুড়ি নাই তোমরা শুনে দেখো ভাই আমার গানে বাজনা নাই আমি বাজনা ছাড়া গাই শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ছোটদের ভালোবেসে নিতেন কোলে তুলে তারপর সে দুঃখী শিশু দুঃখ যেত ভুলে ছোটদের ভালোবেসে নিতেন কোলে তুলে তারপর সে দুঃখী শিশু দুঃখ যেত ভুলে পিতা হারায় তিন শিশুর হতেন তিনি বাবা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কব আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কব পরশমনির ছোঁয়াতে পেয়ে দূর হলো কুপ্রথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সাদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা আমার নবী সফর থেকে এলে মদিনাতে শিশু কিশোর যেত ছুটে স্বাগত জানাতে আমার নবী সফর থেকে এলে মদিনাতে শিশু কিশোর যেত ছুটে স্বাগত জানাতে উটের পিঠে নিতেন তাদের দিতেন ভালোবাসা উটের কোণে থাকতো যাহার মিষ্টি হাসি সদা শুনেছ কি মোর নবীজির প্রিয় গল্প কথা ঠোঁটের কোলে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোলে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোলে থাকতো যাহার মিষ্টি হাসি সদা ঠোঁটের কোলে থাকতো যাহার মিষ্টি হাসি সদা नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार नबी अमार रसूल अमार हबीब अमार रफी कमार তোমার সাফায়াত বেতি রেখে পার হতে পারবো না কে আমতে তোমার সফায়াত বেটি রেখে পার হতে পারবো না কে আমাকে নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার তুমি চাঁদের চেয়ে সুন্দর নবী গণের সরদার তুমি চাঁদের চেয়ে সুন্দর নবী গণের সরদার তুমি চাঁদের চেয়েও সুন্দর নবী গণের সরদার তোমার প্রশংসা লিখতে গেলে তোমার প্রশংসা লিখতে গেলে জীবন আমার হয়ে যাবে পার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার নবী আমার রসুল আমার হাবিব আমার রফিক আমার তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তুমি এসেছ তাই ভুবন প্রভু করেছে সৃজন তোমার উশিলাই কত মানুষ তোমার উসিলায় কত মানুষ কেয়ামতে হয়ে যাবে পার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 পথে যারা পেতে দিল পরকালে পাবে তারা বিরাম বুকের তাজা খুনে ঝরে না ধারা গেল পেল সুখেই যে ধরা তাই করি সাহাদা শুধু কামনা তাই করি সাহাদা শুধু কামনা খোদা কবুল করুণা শহীদ হয়েছে যারা মরে না প্রভু তারা তাদের নিত বলো না রক্ত মাখা গায়ে উঠবে খুদার কাছে তাদের হিসাব হবে না শহীদ হয়েছে যারা মরবে না প্রভু তারা তাদেরকে নিত বলো না রক্ত মাখা গায়ে উঠবে খুদার কাছে তাদের হিসাব হবে না আজ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেথা জ্বলছে আগুন জালিমের ভিত ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি ঘুম জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেথা জ্বলছে আগুন জালিমের ভিত ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি ঘুম জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেথা জ্বলছে আগুন জালিমের ভিত ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি ঘুম দূর করে দিতে যত ফাসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আজ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের ভিত ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের ভিত ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ দূর করে দিতে যত বাসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ পূর্বপুরুষদের ছিল দিগ্বিজয়ী বীর আল্লাহ বিনা সবখানেতেই উচ্চ ছিল শির পূর্বপুরুষদের ছিল দিগ্বিজয়ী বীর আল্লাহ বিনা সবখানেতেই উচ্চ ছিল শির অর্ধ করেছে শাসন উমর নামি বীর দুনিয়ার করেছিল যারা শুধুই মুসাফির পূর্বপুরুষদের ছিল দিগ্বিজয়ী আল্লা আল্লাহ বিনা সবখানেতে উচ্চ ছিল শির অর্ধজাহান করেছে শাসন অমর না বিবি দুনিয়ার ছিল যারা শুধুই মুসাফি এ কোনো কল্প কথা এ যে কোনো প্রবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আজ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের ভীতি ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের ভীতি ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ দূর করে দিতে যত ভাষা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ অধুনা বিশ্বে তাকাবে দেবীকে দেখবে হাহাকার অবুজ শিশুর রদন তোমায় ডাকছে বারে বার অধুনা বিশ্বে তাকাবে দেবীকে দেখবে হাহাকার অবুজ শিশুর রদন তোমায় ডাকছে বারে বার যাইতে সময় আসে না ফিরে তাও জানা সবার এখনই সময় খোদার রাহে জীবন বিরাবার অধুনা বিশ্বে তাকাবে দেবীকে দেখবে হাহাকার অবুজ শিশুর রদন তোমায় ডাকছে বারে বার যাইতে সময় আসে না ফিরে তাও জানা সবার এখনই সময় খোদার কাহে জীবন মিলাবা সেটাকে দিয়ে সারা তুমি ইমান করনি খাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আজ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের দিকে ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ জেগেছে তরুণ নিভাতে আগুন দিকে দিকে যেটা জ্বলছে আগুন সালিমের ভীতি ভাঙতে এবার ভেঙেছে ওদের গাফলতি গুণ দূর করে দিতে যত ফাঁসা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মায়ের মতন আপন সজন নেই কেহ আপন সজন নেই কে আর দুনিয়া সেজন বোঝে মায়ের কদর যার মা বেঁচে নাই ধরা মায়ের মতন আপন সজন কেহ আর দুনিয়া দুঃখের দিনে সবাই যখন সজন নেই কে আর দুনিয়ায় সুখের দিনে সবাই যখন তোমার সজন নেই কেহ আর দুনিয়া সেজন বোঝে মায়ের কদর সেজন বোঝে মায়ের কদর যার মা বেচে আপন স্বজন নেই কেহ আর দুনিয়া মায়ের মতন আপন স্বজন নেই কেহ আর দুনিয়া ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليماً ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি নবীদের দরজা খতম হয়নি তোদের এই ধরনা নবী বলেন আমি হলাম শেষ নবী আর নবী হবে না নবীদের দরজা খতম হয়নি তোদের এই ধারণা নবী বলেন আমি হলাম শেষ নবী আর নবী হবে না নবীদের দরজা খতম হয়নি তোদের এই ধারণা নবী বলেন আমি হলাম শেষ নবী আর নবী হবে না এ দাবি করবে যে জনতার তরে ভয়ানক খবর এ দাবি করবে যে জনতার তরে ভয়ানক খবর মৃত্যুটা শৌচাগারে পাই যে শোভা তারকে বলি মৃত্যুটা শৌচাগারে পাই যে শোভা তারকে বলি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি এ যাবৎ মিথ্যা নবীর দাবি করলো কত জনা সবারই তো মন্দ আখের হয়েছে তা কার জানা দাবি করলো কত জনা জানা মিথ্যা নবীর দাবি করলো জনা জানা দাবি নবীর যুগেও হয়েছিল সবাই জানি এ দাবি নবীর যুগেও হয়েছিল সবাই জানি এ দাবি শুনতে শুনতে পার হবে কি জিন্দেগানি এ দাবি শুনতে শুনতে পার হবে কি জিন্দেগানি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি নতুবা পাবি না জাগা পালাবার দুনিয়া জুড়ি ওরে ছেড়ে দে সব গোড়ামি ওরে ছেড়ে দে সব গোড়ামি ইহুদি অর্থ মোহে পড়ে তোরা আপনারে ধ্বংস করে নিজের বুকেই মারলি ছোড়া ইহুদি নাসারাদের অর্থ মোহে পড়ে তোরা আপনারে ধ্বংস করে নিজের বুকে মারলি ছোড়া ইহুদি নাসারাদের অর্থ মোহে পড়ে তোরা আপনার ধ্বংস করে নিজের বুকে মারলে চোরা এখনো সময় আছে আয় ফিরে আয় সরল পথে এখনো সময় আছে আয় ফিরে আয় সরল পথে দালালি দে ছেড়ে দে পশ্চিমাদের ছাড় গোলামি দালালি দে ছেড়ে দে পশ্চিমাদের ছাড় গোলামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোলামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোলামি নতুবা পাবি না জাগা হা পালাবার দুনিয়া জুড়ি নতুবা পাবি না জাগা হা পালাবার দুনিয়া জুড়ি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ওরে ও কাদিয়ানি ছেড়ে দে সব গোড়ামি ও পদা নদী রে ওরে আমার পদা নদী তোর মাঝি কে সুধা বলা পদা দি তোর মাঝি কে শুধা বলা নবীজির রোজা মনে বড় আশা ছিল স্বপ্ন বুঝি চোখের পাতায় বাকি রইয়া যায় সোনার মদিনায় ও মাঝি নবীজি রোজা ওরে আমার পদানা তোর মাঝি কে শুধা বলা মারে নিবি নাকি নবীজি রৌজা সোনার মদিনায় ও মাঝি নবীজি রোজা মাঝিরে তোর নৌকা যেন কেমন কেমন করে মাঝে দরিয়ায় তুফান লে কেমনে যাব পারে মাঝিরে তোর নৌকা যেন কেমন করে মাঝে দরিয়া তুফান লে কেমনে যাব পারে ছোট কালে বাবার সাথে হাটে যেতাম নৌ काटे जय পদ্মা দি তোর মাঝি কে সুধা বলা মারে নিবি নাকি নবীজি রৌজা সোনার মদিনায় ও মাঝি নবীজির রোজায় ও মাঝি নবীজির রোজায় ও মাঝি নবীজির রোজা ওরে আমার পদা শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে পিপান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে পিপান কোরআন ও সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে পান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে কৃপান কোরআন ও সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান হাসানের মতো গে বাতিলের মোকাবেলা করবে সবে কবিতার মাঝে সুর দিয়ে মন্দের নিন্দা করবে ভবে হাসানের মতো গে বাতিলের মোকাবেলা করবে সবে কবিতার মাঝে সুর দিয়ে মন্দের নিন্দা করবে ভবে তবে হবে তার মতো তোমাদের গান হাসান হাসান হাসান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাওহিদ গান হাতে কৃপান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাওহিদ গান হাতে কৃপান কোরআন ও সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান নিজেদের তাহাজিব ধরে বদিনী কালচার মেটাতে হবে উদ্যমী লড়াকুর বেশে কলুষিত সমাজকে বদলে দেবে নিজেদের তাহাজিব ধরে বদিনী কালচার মেটাতে হবে উদ্যমী লড়াকুর দেশে কলুষিত সমাজকে বদলে দেবে উড়াবে দিগন্তে জিহাদি নিশান হাসান হাসান হাসান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাওহিদি গান হাতে পিপান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাওহিদি গান হাতে পিপান পুরানো সুন্দর পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান হাসান হাসান হাসান সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হাসান শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও পরিবেশনা কে যেন তোমায় ডেকে যায় ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার হোসাইন আহমদ আবুল কালাম আল আজাদ তোফায়েল আহমদ রফিউদ্দিন মাহমুদ মাহফুজুর রহমান আব্দুল কাইম আব্দুর রৌফ আবু সুফিয়ান ইমরান বিন সাইদ ও শরীফ মাহমুদ গানের কথা ও সুর দিয়েছেন খন্দকার হোসাইন আহমদ ও শরীফ মাহমুদ উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিখ আল্লাহ হাফিজ